পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রসুলিল্লাহ ও আলা আলহি ও সাহবিহি ওয়ানবালা আম্মাবাদ সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ ধারাবাহিক আলোচনা বিবাহ সংক্রান্ত মাস আলা মাসাইলে আমরা প্রাণবন্ত আলোচনা আমাদের মধ্যে হয়েছিল বিগত পর্বগুলিতে এ পর্বেও আপনাদেরকে আন্তরিক স্বাগত মোবারকবাদ জানাচ্ছি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে স্ত্রীর যে হকটা স্বামীর উপরে সেখানে আমরা মোহর নিয়ে এবং নাফাকা নিয়ে এবং হসনুল মাশারা এবং দাম্পত্য জীবন যে সুখের হবে সে প্রসঙ্গে আলোচনা করেছিলাম এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে সেটা হচ্ছে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার ভরণ পোষণ দিতে হবে তার জিম্মাদারি গ্রহণ করতে হবে এই বলেই তো স্ত্রীকে ঘরে আনছে কিন্তু এই নিরাপত্তার বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ জানাব শেখ আমানুল্লাহ থেকে আমরা শুরু করতে চাচ্ছি যে স্ত্রী নিরাপত্তা বিষয়টি নিয়ে বিসমিল্লা ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওয়াল আলহি ওয়াসাবিহি ওমান ওয়ালা ওমান তাবিয়া হুম ইহসানদ্দিন আমাবাদ এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে স্ত্রীর নিরাপত্তা কতটুকু দিতে পারবে তার স্বামী নিরাপত্তার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো হেজাব হেজাবটাই হলো নারীর রক্ষা কবচ হেজাবের মাধ্যমেই একজন নারী রক্ষা পেতে পারে সমাজের বিভিন্ন অনাচার দুরাচার থেকে আল্লাপাক বলেছেন হিজাব সম্পর্কে কুল্লি আজওয়াজিকা ও বানায়াতিকা ও নিসাইল মুমিনিনা আই উদ্দিনা আলহিনা মিন জালা জালিক আদনা আই ইউরফনা ফালাই তো এখানে বলা হচ্ছে যে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুসলিম রমণীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরটাকে টেনে নেয় অর্থাৎ তারা যেন তাদের শরীরকে আবৃত করে ছবি আবৃত করার কারণে তাদেরকে চেনা যাবে এবং নির্যাতনের হাত থেকে তারা বাঁচতে পারবে কষ্ট দেওয়া হবে না উত্তাক্ত করা হবে না দুঃখজনক হলেও সত্য যে এশিয়া মহাদেশের কোনো এক দেশের এক নষ্টা মহিলা যে পর্দার বিরুদ্ধে কথা বলেছিল পর্দার বিরুদ্ধে কথা বলে সে যখন জনপ্রতিরোধের মুখে পড়ে যখন দেশ ত্যাগ করে সুইডেনে চলে যাচ্ছে যাওয়ার পথে সে কিন্তু বোরকা পরে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে বাহ মানে তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি যে সারা জীবন বোরকার বিরুদ্ধে সংগ্রাম করলে আজকে সেই বোরকা তোমাকে এই আজকে মায়ের হাত থেকে বাঁচা তুমি আজকে বোরকা পরে কেন এয়ারপোর্টে আসছো তো সে বলছিল যে আমি এ কথা স্বীকার করলাম যে বোরকাটাই নারীর জন্য একটা রক্ষা কবচ কিন্তু এটা তো শরীয়তের নির্দেশ এবং তার রক্ষা কবচ কিন্তু প্রশ্ন হচ্ছে একজন স্বামী একজন স্বামীকে পর্দায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে প্রথমত তাকে পর্দার গুরুত্ব সম্পর্কে তাকে উপলব্ধি করাবে এবং শিখাবে দ্বিতীয়ত পর্দার যে উপায় উপকরণ যা আছে সেগুলি সে এনে দেবে এবং সেটা মানার জন্য তাকে চেষ্টা করবে পাশাপাশি তার যে কিছু কাজ আছে বাইরের কাজগুলি সে করে দিবে যেমন বাড়িতে যদি পানির ব্যবস্থা না থাকে তো পানির ব্যবস্থা করে দিবে দুঃখজনক হলো সত্য যে যারা রোডে ঘাটে ঘুরে বেড়ায় নিজের স্ত্রীর হক আদায় করে না সেক্ষেত্রে দেখা যায় স্ত্রী বাধ্য হয়ে স্বামীর কাজগুলি তাকে করতে হয় সেক্ষেত্রে তার পর্দা ও শালীনতা অনেকটা বিঘ্নিত হয় বা পর্দা শালীনতা অনেক আমরা কি বলতে পারি শেখ যে আল্লাহর নির্দেশ কু আংফুসাকুম আহলিকুম নারা তো স্বামী যদি স্ত্রীকে পর্দা এবং এর গুরুত্ব এবং এটা যে তার জন্য কল্যাণ মঙ্গল এবং এখানে যখন একটা নারী পর্দা করে বেড়ে যায় তখন সে হলো একজন রানী মানে রাজা ছাড়া কেউ তাকে আর চিন্তা করতে পারে না কিন্তু যখন সে পর্দা ছাড়া বের হয়ে যায় তখন মানে অর্থ হলো যে যে কেউ চাও তারই জন্য আমি জি এটা তার যে নিজের মান সম্মানকে নিজেই লুণ্ঠিত করলো নিজেই খর্ব করলো এখানে যেখানে শেখ সাইফুদ্দিন সাহেবের এই নোটটিতে আরো স্পষ্ট হয়ে উঠল যে স্বামীর অন্যতম একটা দায়িত্ব হচ্ছে স্ত্রীকে দিনের তার বিয়েটাও দেওয়া দিনের তালিম দেওয়া যাতে দিনই তালিমের ভিতরে যদি থাকে যেমন আল্লাহ বলছেন কু আংফুসাকুম ও আহলিকুম নারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও এর মাধ্যমে দেখা যাচ্ছে যদি স্বামী তার স্ত্রীকে দিনী পরিবেশে থাকার প্রতি উদ্বুদ্ধ করে শিক্ষা দেয় এবং প্রয়োজনীয় নির্দেশনাবলী পেশ করে তাহলে স্ত্রী এক্ষেত্রে তার যে ইজ্জত আবরু সম্মান রক্ষায় সে সহায়তা পাবে জনাব ইউসুফ আব্দুল মজিদ আমাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে বেপর্দায় নারীরা চলে যাচ্ছে অথচ সে তো গ্রহণ করেছে স্ত্রীকে যে সে তার জিম্মাদারি গ্রহণ করবে এই বলেই তো তিনি এসছে অথচ তার স্ত্রী বা তার কন্যারা বেগানা পুরুষের সাথে কথা বলতেছে বা অপকর্মে কোথাও কোথাও লিপ্ত হয়ে পড়তেছে এই যে সে নিজে ইচ্ছা করে এই অবহেলার কারণে বা দায়িত্বে গাফসতির কারণে সে যে দায়ুস বনে যাচ্ছে এই প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমাদের মুসলিম নারীরা মেয়েরা তারা নিজের শরীরকে অনাবৃত করে রূপ সৌন্দর্যকে মানুষের সামনের প্রকাশ করে তারপরে রাস্তায় এখানে সেখানে ঘোরাফেরা করে বিশেষ করে উঠতি বয়সের মেয়েরা তাদের দেহে অবয়ব রূপ সৌন্দর্য যুবকদের মনে প্রেম জাগায় ভালোবাসা যৌন উত্তেজনার সৃষ্টি করে এটা উভয়ের জন্য ক্ষতিকর যে ইভটিজিংয়ের সমস্যাটা আমরা দেখছি এটা আমি এককভাবে ওই যুবকদেরকে দায়ী করি না কারণ এই মেয়েরা যদি তাদের যৌবন তাদের রূপ সৌন্দর্যকে এইভাবে উলঙ্গ করে তাদের সামনে অর্ধলঙ্গ করে পেশ না করত উপস্থাপন না করত তাহলে এই যুবকেরা তারা প্রতারিত হতো না তারা উত্তেজিত হতো না এবং ইপটিজিং এর সমস্যা হতো না মানে এইভাবে এক্ষেত্রে নারীদের অনেকটা নারীদের যারা অভিভাবক তাদের এখানে একটা বিরাট শক্তিশালী ভূমিকা পালন করা দরকার ছিল যেহেতু ইমানি মূল্যবোধের দিক থেকে তারা দুর্বল এ কারণে তারাও তাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে এইভাবে অবাধে ছেড়ে দিচ্ছে কিন্তু এই ছেড়ে দেওয়ার ফলে তারা যে দায়ুস হয়ে যাচ্ছে আর দায়ুস লায়দুল জান্না রসুল করেন জান্নাতে কারা তার পরিবার তার মেয়ে তার স্ত্রী তাদের এইভাবে উন্মুক্ত হয়ে উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরুষের সঙ্গে সে কথা বলছে এমনকি হারাম কাজে লিপ্ত হচ্ছে আর সে জানে যে তার মেয়ে কার সঙ্গে কথা বলছে তার স্ত্রী কোথায় কোথায় যাচ্ছে হারাম কাজে লিপ্ত তারপরেও সে এখানে কোনো প্রতিবাদ করে না কোনো প্রতিবাদী কণ্ঠ তার মুখে উচ্চারিত হয় না এবং এই পর্যায়ে কোনো ধরনের শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদের কোনো প্রতিরোধ সৃষ্টি করে না এটা যে শুধু ওই মেয়েদের জন্যই ক্ষতিকর তা নয় বরং যিনি অভিভাবক তার জন্য এটা বিরাট ক্ষতিকর তার জন্য এটা জাহান নামে যাওয়ার কারণ জি এখানে দুনিয়াতেও টেনশন আছে দুনিয়াতেও টেনশন দেখা যাচ্ছে যে তার মেয়ে এমন এক কাজ করতেছে বা তার এমন এক আচরণ করতেছে সমস্ত যেটা তার সমস্ত পরিবারের সমস্ত সবকিছুকে করে দিচ্ছে তার মান কে সব শেষ করে দিচ্ছে খর্ব করে দিচ্ছে এবং মানে দুনিয়ায় লাঞ্ছনার শিকার হচ্ছে আর পরকালে সে জাহান্নামী তো অবশ্যই হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের সমাজে একটা ভুল একটা ফেকরা আছে শেখ একটা কথা বলছিলাম আমার এক আমার বোন বলছিলেন যে এই বোরকা এত গরম কষ্ট করে এই সে করে আমাদের জন্য খুব কষ্ট হয় আমি বলছিলাম যে এর চেয়ে তো আর গরম যেটা হলো জাহান্নামের গরম এই কথা শুনে আমার বোন বলেছিলেন যে সত্যি সত্যি এ কথাটা যে এই যে এর মাধ্যমে যে গরম হয় এবং জাহান্নামের গরম আজ থেকে আমি ইনশাল্লাহ পর্দা করবো এই গরম আমার জন্য আখেরাতে চেতে অনেক সহজ এই যে আল্লাহ ভীতি শুধুও দর্শকবৃন্দ লক্ষ্য করলেন যে যখন একজন নারীর ভিতরে এই অনুভূতিটা জাগ্রত হবে যে আমার আজকের এই বেহায়াপনা বেলাল্লাপনার কারণে আমাকে যে জাহান নামের কঠিন আগুনে জ্বলতে হবে পুড়তে হবে আগে দুনিয়াতেই এবং দুনিয়াতে আমি নিজে লাঞ্ছনার শিকার হব আমার ইজ্জত আবরু লুণ্ঠিত হবে উপরন্তু আমি আমার পরিবারকে একটি টেনশনের ভিতরে ফেলে দেব এবং পিতা মাতার ঐতিহ্যকে আমি ধূলিসাত করে দেব এই যে ক্ষতিকর দিক এর এর থেকে বাঁচার জন্য তো শরীয়ত আমাকে যে রক্ষা কবচ হিসাবে আমাকে দিয়েছে যে পর্দা সেটা যদি আমি পালন করি তাহলে আমরা কতই না সুন্দর নিজেকেও বাঁচালাম পরিবারকেও বাঁচালাম দুনিয়ারও মঙ্গল আখারাথর মঙ্গল আমাদের নিশ্চিত হলো আচ্ছা জনাব সাইফ শেখ সাইফুদ্দিন আমাদের মাঝে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেকেই যেটা ভুল করছেন দায়ুসের এটা উল্টা ব্যাখ্যা আসতেছে কেউ কেউ বলছেন ইউস হলো ওই বেপর্দা নারী আসলে দ্য ইউস কাকে বলে শরীয়তের দৃষ্টিতে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি দায়ুসের ব্যাপারটা আমাদের শেখ ইসু আব্দুল মজিদ বলেছেন যে যার পরিবারে খাবাস অন্যায় অশ্লীলতা হয় এবং সেটা সে স্বীকার করে বা মেনে নিচ্ছে অনুমোদন করে দিচ্ছে মৌন অনুমোদন হোক বা যে কোনো ভাবে হোক যার ফলে এটার প্রতিবাদ হচ্ছে না এর শিক্ষা দিচ্ছে না বিপরীতটাতে এই জন্য আমরা বলবো যে এই দায়ুস থেকে নিষ্কৃতির যে উপায় আমাদের সেটা আমাদের জ্ঞান আমাদের অর্জন করা এর মানসিকতা সৃষ্টি করা এবং আমাদের পরিবেশ সৃষ্টি করা ইমানি মূল্যবোধ এবং পরিবেশ সৃষ্টি করা অনেক সময় দেখা যায় যে একজন পর্দা করতে গেলে সবাই বলে যে কিরে তুই বুড়ি হলি কবে থেকে বা কেউ বলে তুমি তোমার বোরকানি চাবার বমটম আছে কিনা বা এই যে একটা পরিবেশ বা অন্যায় বা তাচ্ছিল্যতা এবং তাকে ইয়ে করা হয় যখন একটা মেয়ে যখন বোরকা পরবে সবাই যদি বলে বাহ চমৎকার তোকে লাগছে তোকে না একটা মনে হচ্ছে কুইন তুই একটা এইভাবে সবাই তাকে উৎসাহ করে সে কিন্তু লুকিং গ্লাসের সামনে গিয়ে দেখবে আসলে একটা কথা আপনাদের বলছি যে বোরকা পড়লে সুন্দর দেখা যায় আর সুন্দর দুই দিক থেকে একটা তো হলো যে লোলুপ দৃষ্টি না পড়ার কারণে তার সৌন্দর্য থাকে আর একটা হলো যে সে সত্যিকারে কালো কাপড় যখন পরে তখন মুখটা সুন্দর ফুটে ওঠে জনাব শেখ সাইফুদ্দিন চমৎকার কথা আলোচনা করছিলেন কিন্তু শুধুও দর্শকবৃন্দ আমাদেরকে এই পর্বে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন আবু হুরাইরা রাজি আল্লাহ আবু হুরায়রা আনহু বলেন রসুল সাল্লাহ আলহাসাল্লাম একদা বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব সাহাবিগণ বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যার টাকা পয়সা ও ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ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 দায়ী হবেন না জনাব শেখ আমানুল্লাহ মাদানী রসুল্লাহ সাল্লাম বলছেন যে অফি বেদে আহাদিকুম সাদাকা তোমাদের যৌনাঙ্গের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মিলামেশার মধ্যেও সাদাকা রয়েছে তো কোনো আশ্চর্য হয়ে গেলেন যে এটা কেমন করে হয় আমরা তো জৈবিক চাহিদা পূরণের জন্য একে অপরের সাথে মিলন করে থাকি তো রসুল সাল্লাম বললেন যে যদি এটা হারাম পন্থায় হতো তাহলে কি সেখানে পাপ হতো না হ্যাঁ, পাপ হতো তো যদি পাপ হয়ে থাকে তো হালাল পন্থায় হলে সেটা আবার সব হবে না কেন অবশ্যই সেক্ষেত্রে স্ত্রীর চাহিদা পূরণ করাটা এবং সে যাতে অন্যায় কাজের দিকে না যায় স্বামীর কাছ থেকে যদি পূর্ণাঙ্গ হক সে পেয়ে যায় যখনই স্বামীর কাছ থেকে সে পূর্ণাঙ্গ হক পাবে না যখনই তার ক্ষুধা থেকে যাবে তখনই সে ক্ষুধা নিবারণের জন্য এদিক ওদিকে যাবে বিভিন্নভাবে তার ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা করবে সেক্ষেত্রে স্বামী দায়ী অতএব স্বামীকে এদিকে খুব খেয়াল রাখা দরকার এর মধ্যে তো দুনিয়াবি কল্যাণ রয়েছে তার স্ত্রী এদিক ওদিকে গেল না নিজের স্বাস্থ্য রক্ষারও ব্যাপার রয়েছে পাশাপাশি এর মধ্যে সোয়াব রয়েছে দারুণ সোয়াবের ব্যবস্থা আল্লাহ পাক এখানে দিয়েছেন তো এর একটা উদাহরণও আল্লাহ পাক দিয়েছেন কোরআনে যে মুসা আলহি সালাতাম ফেরাউনের বাড়িতে যখন লালিত পালিত হলেন তখন ফেরাউনের বাড়িতেই মুসার মা দুধ পান করাতেন নিজের বাচ্চাকে দুধ পান করিয়েও সেখানে ফেরাউনের বাড়িতে বেতন বেতন বেতন পাওয়া গেল নিজের বাচ্চাকে দুধও পান করালেন আবার বেতনও পাওয়া গেল ঠিক অনুরূপ ভাবে নিজের স্ত্রীকে সন্তুষ্ট করলেন নিজেরও সন্তুষ্ট হলো এবং সেখানে সোয়াবও পাওয়া হলো সোয়াবও পাওয়া হলো এবং হ্যাঁ। সেখানে ভবিষ্যৎ আপনার বংশধর সেখানে পাওয়ার সুযোগ এবং বিশেষ করে সেখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে শরীয়তে যেমন উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু একবার রাত্রি অন্ধকারে জনগণের খবর আদি নিতেন দেখলেন এক মহিলা কবিতা আবৃত্তি করতেছেন যেখানে বলতেছেন যে আমার স্বামী ঘরে নাই থাকলে আজকে আমি আনন্দ করতাম ইত্যাদি ইত্যাদি তো উমার ফারুক রাজিয়াল গিয়ে নক করলেন তো খুলে দেখলে যে উমার ফারুক বললেন কি তোমার কোনো খারাপ কিছু করে না আপনি তো আমার স্বামীকে ওই জেহাদি পাঠিয়ে দিয়েছেন আমার তো হক রয়েছে তো উমার ফারুক যখন সেই রাত্রি দৌড়িয়ে গেলেন তার মেয়ে হাফসার কাছে রাজি আল্লাহ তালা আনা উম মিনিন যিনি রাসুল সাল্লামের স্ত্রী ছিলেন গিয়ে বললেন যে মা বলো তো একজন মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে তো বাবার সঙ্গে এই ধরনের কথাটা বলতে গিয়ে লজ্জা করছিলেন তা আঙুল দিয়ে বলছিলেন তিন চার কোনো বর্ণের চারের কথা বা ছয়ের কথা পর্যন্ত আছে এই জন্য স্ত্রীকে ছেড়ে একেবারে তার সম্মতি ছাড়া চার বা ছয় মাস থাকতে পারে তবে সম্মতি নিয়ে যদি হয় সেটা হয়তো আলাদা ব্যাপার চমৎকার এটা স্পষ্ট পয়েন্ট ফুটে উঠছে তাই না যে এখানে স্ত্রীর হক তাকে দিতে হবে তার চাহিদা তাকে মেটাতেই হবে হ্যাঁ, সে হক তো আছেই এজন্য আপনি স্ত্রী অবশ্যই আল্লাহ রবাহ আলম নির্দেশ দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা তো দৈনিক সম্ভব না হলে কমাস কম তিন দিন পর একবার স্ত্রীর হক আদায় করা এক্ষেত্রে অবশ্য আমরা একটা জিনিস খেয়াল করব সেটা হলো যে যারা দায়িত্বশীল রয়েছে তাদেরও উচিত সে ব্যাপারে খুব খেয়াল করা অনেক জায়গায় আমরা দেখি মসজিদের ইমাম সাহেব ইমামতি করছেন ছুটি নাই অনেক জায়গায় মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করছেন ছুটি নাই ও বেচারা নতুন বিবাহ করে আসছে বুখারির ওই হাদিসটি যে খন্দকের যুদ্ধ পরীক্ষা খনন করার সময় জনৈক যুবক বললেন ইয়ারাসুল আল্লাহ আমি তো নববধূ ঘরে রেখে এসেছি আমাকে একটু যাওয়ার সুযোগ দেন তো আল্লাহ রসুল বলেন তুমি যাও বল্লমটা হাতে নিয়ে বিরাট লম্বা হাতিস জি জি তো বাড়িতে গিয়ে ওই যে দেখা গেল স্ত্রী বাইরে বেরিয়ে আসছে তো কেন বের হয়েছে বলছে সাপ ভিতরে আছে পরে সাপকে মারা হলো স্বামী মারা গেল সাপও মরে গেল তো বিরাট লম্বা হাদিস বুখারিতে আসছে ওখান থেকে দেখা যাচ্ছে যে রসুল সালাম কাউকে ছুটি দিচ্ছে না কাজের খুব গুরুত্ব তারপরে ওই যুবককে ছুটি দিলেন যে নতুন বিয়ে করে এখানে শেখ আরেকটা হাদিস উল্লেখ করতে পারি ক্ষেত্রে যারা দায়িত্বশীল রয়েছেন প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের উচিত যে যুবক ওই কর্মচারীকে একটু বেশি ছুটি দেওয়া যাতে সে বাড়িতে যেতে পারে অথবা তার বিবিটাকে কাছে আনার একটু সুব্যবস্থা করে দেওয়া মানে তার যে স্ত্রীর হকটা সে আদায় করার জন্য সুযোগ পায় সুযোগ না পালে সে কিন্তু বলছেন আরেকটা হাদিসের কথা যে যদি কুমারী মেয়ে হয় বিয়ের পর সাত দিন তার সঙ্গে তার হক আদা করার জন্য থাকা এবং যদি বিবাহিতা বা তালাকপ্রাপ্তা বা স্বামী মরে গেছে বিধবা হয় তাহলে তার ক্ষেত্রে তিন দিন লিলবিক্রি সাবাত আইয়াম ওয়ালি সাইবে সালাহ তাইয়াম এইটাও একটা তার হক দেওয়ার ব্যাপারে কিন্তু এই হাদিসটা প্রযোজ্য আমরা মনে করি মানে এই বিষয়টা কিন্তু সুদীয় দর্শক বৃন্দ আমাদের অতিথি বৃন্দরা সুন্দর আলোচনা করছিলেন তারা পরিষ্কার করেই বুঝিয়ে দিলেন দলিল আদিল্লা দ্বারা যে স্ত্রীর হক আছে আপনি স্বামী আপনি কিন্তু অভিমান করে স্ত্রীর হক থেকে তাকে বঞ্চিত করতে পারেন না আপনি তাকে অবশ্যই তার হক দেবেন ইমামিন তাইমিয়া যেমন তার মজমা ফতা উল্লেখ করেছেন সেখানে সর্বোচ্চ ছয় মাস এর অতিরিক্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকবেন বিছানা আলাদা করে থাকবেন এবং তাকে কষ্ট দেবেন তার যৌন চাহিদা বা জৈবিক চাহিদাটুকু আপনি মিটনে সহযোগিতা করবেন না বরং তাকে আরো উদ্বেলিত করে দেবেন সে পাপাচারের দিকে দাবিত হবে এর জন্য কিন্তু দায়বার আপনাকে নিতে হবে স্বামী হিসাবে আপনার দায়িত্ব অবশ্যই সেটা পালনীয় আচ্ছা এখানে আমরা সুদীয় দর্শকবৃন্দ একটা বিষয়ে আমাদের অতিথি জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদের দৃষ্টি আকর্ষণ করব হ্যাঁ স্ত্রী সহবাসের তো কিছু আদাব রয়েছে কিছু আদব রয়েছে সে আদবগুলি যেমন মিলনের সময় পর্দা রক্ষা করা মিলনের পূর্বে দোয়া পাঠ করা এ ব্যাপারে আপনি একটু আলোচপাত করেন আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে এমন একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে যার প্রতিটা কর্ম এবাদত যৌন মিলন যেখানে আমরা মনে করতে পারি যে এটা তো এবাদত হতে পারে না যে এটা তো নিজের যৌন বাসনা চরিতার্থ করা এবং এটা সহজাত একটা প্রবৃত্তি প্রত্যেক মানুষের মধ্যে তাই কিন্তু সাহাবা একরমও ভেবেছিলেন জি আর ভেবে তারাও প্রশ্ন করেছিলেন যে আয়াতি আহাদুনা শাহওয়াতাহু লাহু ফিহা আজর। এই প্রশ্ন করেছিলেন তখন রসুল করিম সব উত্তরে বললেন যে আর আইতা লাউ ওয়াদাআহু ফিল হারাম আকানা আলাইহি উজরুন قالوا نعم কালু নাম فكذلك اذا এখন আজর আমরা বুঝতে পারলাম এই যৌন মিলনের বিষয়টা এটাও যখন নাকি আল্লাহর হুকুম মতো রসুল করিম সাল্লামের শিক্ষা অনুসরণ করে আমরা করব তখন সেখানে আমাদের জন্য পুণ্য রয়েছে হাসানা রয়েছে আজর রয়েছে কাজে যৌন মিলনের প্রাককালে আমরা রসুল করিম সাল্লাম যে দোয়া শিখিয়েছেন বিসমিল্লাহ জন্ডিব না শৈতান শয়তান যে এই যৌন মিলনে যেন শয়তান আমাদের সঙ্গে এসে অংশ না নেয় আল্লাহর নামে শুরু করা বিসমিল্লা দ্বারা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তাদের মিলনটা যেন সুন্দর হয় এবং মিলনের মাধ্যমে যে রিজেক্টটা প্রাপ্ত হবে সন্তানটা হবে সেটাও যেন শয়তানের প্রভাব মুক্ত হয় সেই মর্মে প্রার্থনা করা আচ্ছা আমরা এই পর্বে একটু শুধুও দর্শকবৃন্দ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমরা যদি একান্ত আজকে আলোচনা না করি তাহলে বুঝা যাবে যে এই আলোচনাটা আমাদের অসমাপ্ত থেকে গেল সেটা হচ্ছে যে স্ত্রী ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ রবুল আলী বলছেন তাই না এক্ষেত্রে কিন্তু অনেকেই আপনার ওই যে শরীয়তের সীমা লঙ্ঘন করে স্ত্রীর মিলনে তার যৌনি পথ ব্যবহার না করে বিকল্প পথে অন্বেষণ করে থাকেন সে প্রসঙ্গটি নিয়ে জনাব শেখ আমানুল্লাহ মাদানী একটু আলোকপাত করুন এটা চরম অন্যায় কাজ এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে তো সেই জন্য এদিকে খুব খেয়াল রাখা দরকার স্ত্রীকে ব্যবহার করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঋতুবতী অবস্থায় অথবা প্রসবকালীন স্রাব চলাকালীন অবস্থায় এই দুটো অবস্থার পরিপ্রেক্ষিতে তাদেরকে বর্জন করতে হবে মিলন বর্জন ছাড়া অন্যান্য এক্সটার্নাল যে সমস্ত কার্যক্রম আছে সেগুলি চালাতে পারে আর পেছন পদ ব্যবহার করা এটা তো চরম অন্যায় কাজ এবং নিষেধ এটা মারাত্মক ক্ষতিকারক যেটা ইসলামী শরীয়ত আমাদেরকে নিষেধ করে দিয়েছেন সে ব্যাপারে আমাদের খুব সজাগ থাকা দরকার এই ব্যাপারে তো পরিষ্কার রসুল সাল বলছেন মান আতা ফি কেউ যদি ঋতুপতি অবস্থায় স্ত্রীর সাথে মিলন করে অথবা স্ত্রীর গুজ্জদার পশ্চাদ্দার ব্যবহার করে ফখাদ কাফার বিমা উনজিল আলা মোহাম্মদিন সাল্লাহ আলিয়াল্লাম সেজন্য মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের শরীয়তের সাথে কুফুরি করলো ওল আয়াজবিল্লাহ কত বড় মারাত্মক কথা এবং এক্ষেত্রে আমরা বোনদেরকেও বলবো যে তারাও যদি স্বামী এই ধরনের কোনো অন্যায় করতে চায় সে যে সময় নিষিদ্ধ বা যে পথে নিষিদ্ধ তাকে বুঝিয়ে বলবে তাকে এই কাজ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে সহযোগিতা করবে না সহযোগিতা করবে না জি যেহেতু আল্লাহ রব আলমীর শর্ত দিয়েছেন রসুল হাসান বলছেন ইন্নামা তাআতু বিল মারুফ ন্যায়সঙ্গত বিষয়ে কিন্তু আনুগত্য করবে স্বামী যদি মানে শরীয়ত গর্হিত পন্থায় তার যৌন চাহিদা মেটাতে চায় তাহলে সেক্ষেত্রে স্ত্রী তাকে সহযোগিতা করবে না এটাই তো নিয়ম বোনদেরকে স্পষ্ট সতর্ক থাকতে হবে যেহেতু আল্লাহ রব আলমিন হরআন এখানে বলছেন আল্লাহ যে পথে ব্যবহার করতে বলেছেন সেই পথেই ব্যবহার করতে হবে বিকল্প পথ অন্বেষণ করা যাবে না আচ্ছা একটা বিষয় আমাদের সময় সংক্ষিপ্ত জানাব শেখ ইউসুফ আব্দুল মজিদ আপনি বলবেন আল্লাহ রবুল্লাহ এ প্রসঙ্গে একটু আলোকপাত করার জন্য বলছি আল্লাহ তালা পূর্বের আয়তে এরশাদ করেছেন যে যৌন সম্ভোগ এটা তো যুবকের জন্য একটা বিষয় যেটা তাকে করতেই হয় তো সেজন্য হালাল পথ আল্লাহ তাল নির্ধারণ করে দিয়েছেন স্ত্রী অর্থাৎ এর বিকল্প যাবে না আমাদের সময় কম দুঃখিত আমরা বিস্তারিত আলোচনা যেতে পারলাম না সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা এত সুন্দর একটি প্রয়োজনীয় মাসালা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে মশলাটি নিয়ে আমাদের শিক্ষার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে যেখানে মিলনের আদব বলা হয়েছে সেখানে দোয়া পড়বে তাহলে তাদের গর্বে যে সন্তানটা আসবে সন্তানটা ইনশা আল্লাহ নেক সন্তান হিসাবে আসবে আর যেখানে মিলনের যে নিষেধাজ্ঞা করা হয়েছে ঋতু অবস্থায় তাদের সাথে মিলন করা যাবে না এবং সন্তান প্রসবোত্তর স্রাবের সময় তাদের সাথে মিলন করা যাবে না এবং তাদের কোনো অবস্থাতেই অন্য কোনোভাবে বীর্যপাত গঠানো যেটা সেটা শরীয়তে নিষেধ করা হয়েছে সে ব্যাপারে সতর্ক থাকবে যারা এই সতর্কগুলি লঙ্ঘন করবে তাদেরকেই আল্লাহ বলছেন আদুন যারা শরীয়তের সীমা বাহিরে চলবে সীমালঙ্ঘন করবে তারাই হবে সীমালঙ্ঘন হ্যাঁ সমকামিতা হতে পারে অথবা স্ত্রীর ব্যবহার করা হতে পারে আউজবিল্লাহিম এ সমস্ত অন্যায় থেকে এ সমস্ত পাপাচার থেকে আমাদেরকে সকলকেই নিবৃত থাকতে হবে শুধু দর্শক বৃন্দ আজকের আলোচনায় আমরা যে গুরুত্বপূর্ণ অধিকার বিষয়ে আলোচনা করেছিলাম সে অধিকারগুলি আমাদেরকে সকলকে স্মরণ রাখতে হবে যে স্বামীর কাছে স্ত্রীর পাওনা কি এটা যেন আমরা কোনো স্বামীরা কখনো ভুলে না যাই তো আজকে আমরা এই পর্বে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে ইনশা আল্লাহ বাকি অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হচ্ছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে পালন করবে সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় marriage or divorce, What's Islamic ruling?